মহান আল্লাহ রবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট সময় দান করেছেন যে সময় আমরা পৃথিবীতে অবস্থান করব তারপরে প্রত্যেককেই আখেরাতের দিকে পাড়ি দিতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়ার সময়সীমা নির্ধারণ করেছেন তারপরে দুনিয়া ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সত্তা থাকবেন যিনি প্রত্যেক বান্দার প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নেবেন দরুদ সালাম নাজুল হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি সারা বিশ্বের মানুষ এবং জিনের জন্য প্রেরিত হয়েছিলেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের বড় লক্ষণগুলির একটি লক্ষণ হচ্ছে ধোঁয়া যা দেখা দিবে কেয়ামতের পূর্বকালে আর আরেকটি লক্ষণ হচ্ছে আগুন বেরিয়ে আসা যে আগুন সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের সমবেত হওয়ার স্থানের দিকে এই দুটি হচ্ছে কিয়ামতের বড় লক্ষণগুলির অন্তর্ভুক্ত সময় সাত দিলে দুটি সম্পর্কে আলোচনা হয়ে যাবে যেহেতু আলোচনা খুব অল্প রয়েছে এই লক্ষণগুলি সম্পর্কে বাকি লক্ষণগুলি প্রায় আলোচনা হয়ে গেছে আর একটি কিয়ামতের লক্ষণ বা নিদর্শন সম্পর্কে আলোচনা শুধু বাকি আছে সামনের সপ্তাহগুলিতে আলোচনা শেষ হয়ে যাবে আর তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া তো এই দুখান বা ধোঁয়া এই ধোঁয়াকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমে সুরায় দুখানে এই ধোঁয়ার কথা উল্লেখ করেছেন এই ধোঁয়া যে কিয়ামতের বড় লক্ষণ সে সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে সেই হাদিস এ সম্পর্কে সুরায় দোকান একটি সুরার নামই হচ্ছে সুরাতুর দোকান দোকান মানে ধোঁয়া এই দোকান সম্পর্কে ধোঁয়া সম্পর্কে আল্লাহ রবুল আলম এরশাদ করছেন যে হে নবী ফার তাকিব তুমি প্রতীক্ষা করো সুরায় দোকান আয়াত নম্বর দশ এগারোই মহান আল্লাহ এরশাদ করছেন ফার তাকিব হে নবী তুমি প্রতীক্ষা করো অপেক্ষা করো ইন্তজার করো সেই দিনের ইয়মা তা আতিস সামাও বে দোকানি মবিন যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে ধোঁয়া প্রকাশ করবে তাহলে আকাশ থেকে অর্থাৎ আকাশের দিকে তাকালে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাওয়া যাবে এ হচ্ছে কিয়ামতের লক্ষণ কিয়ামতের নিদর্শন যে সম্পর্কে মহান আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে প্রতীক্ষা করতে বলছেন সেই দিনের ফারতাকে মবিন নাস এবং এত ব্যাপক আকার ধারণ করবে এই ধোঁয়া যে সারা বিশ্বের মানুষকে আচ্ছাদিত করবে ঢেকে নেবে আর অল্প স্বল্প ধোঁয়া নয় অল্প স্বল্প ধোঁয়া হলে এক একটি এলাকা এক একটি গ্রাম এক একটি শহর এক একটি ডিস্ট্রিক্ট খুব বেশি হলে তাও তো সাধারণত দেখা যায় না যতই বড় এইরকম অগ্নি কাণ্ড হোক না কেন এইরকম আমরা শুনিনি যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ধোঁয়াতে ঘিরে নিয়েছে ধোঁয়াতে ঢেকে নিয়েছে আল্লাহ রব্বুল বলছেন ইয়াকশান না সারা বিশ্বের মানুষকে এই ধোঁয়া ঢেকে ফেলবে আর এই ধোঁয়া কি হাজ আজাবুন আলিম এটি হবে বড় যন্ত্রণাদায়ক আজাব শাস্তি বড় কঠিন শাস্তি হাজ আজাবুন আলিম কঠিন শাস্তি এ হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বাণী এই ধোঁয়া সম্পর্কে এই ধোঁয়া সম্পর্কে ওলামাদের দুইটি প্রসিদ্ধ মত রয়েছে যে এই ধোঁয়ার ঘটনা হয়ে গেছে না হবে এই ধোঁয়া হয়ে গেছে না হবে এ নিয়ে দুটি মত রয়েছে আর সাহাবাই কেরামদের যুগ থেকে এরকম ইখতলাফ দেখা যায় যেমন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে যে আর আর আরেকটি বড় দল ইবনে কাসির রহমতুল্লাহ আলী তফসির ইবনে কাসির উল্লেখ করেছেন আয়তের তফসিরে যে তাদের মাঝ এই ধোঁয়ার ঘটনা ঘটে গেছে নবী করিম সালামের জামানাতেই ঘটে গেছে বরং মক্কি জীবনেই ঘটে গেছে এই তাদের মত যদি তাই হয় তাহলে সেটি বড় নিদর্শন নয় কারণ বড় নিদর্শনগুলির কোনো একটি নিদর্শনও এখন পর্যন্ত আসেনি অলমাই কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে বড় নিদর্শনগুলি একেবারে কিয়ামতের কাছাকাছি সময় আসবে এমনটা নয় যে তেরোশো বছর চোদ্দশো বছর হয়ে গেছে আর কিয়ামতের বড় লক্ষণ একটি দুটি হয়ে গেছে তারপর আবার বড় একটি গ্যাপ হওয়ার পর আবার বড় লক্ষণগুলি বড় নিদর্শনগুলি আসবে এমনটা নয় তো এই একটি মত কিন্তু মতটি ঠিক নয় সে মতটি হচ্ছে যে এই দোকান অর্থাৎ এই ধোঁয়ার ঘটনা ঘটে গেছে তাহলে এই ধোঁয়ার ঘটনার রহস্য কি ছিল এ সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাম যখন কালেমা এলা এলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে আসলেন মক্কা মোকারমায় কোরাইশদের কাছে মক্কাবাসীদের কাছে তথা আরবদের কাছে প্রথম আর তারপরে সারা বিশ্বের কাছে তখন প্রথম যারা নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছিল তারা হচ্ছে কোরাইশরা নবী সাল্লামের বংশধর তারা হচ্ছে মক্কাবাসী তারা হচ্ছে আরববাসী এরা প্রথম অস্বীকার করলো তাদের অধিকাংশ মানুষরা অস্বীকার করলো মিথ্যুক বলে আখ্যায়িত করলো নবী করিম সাল্লাহ সাল্লামকে তার মধ্যে অনেক আত্মীয় আবুল আহাবের মতো নিকট আত্মীয় আপন চাচা ঘোর শত্রু দীর্ঘদিন নবী করিম সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াতের কাজে আপ্রাণ চেষ্টা চালালেন কিন্তু অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করল আর তাদের অধিকাংশই দুর্বল অসহায় গরিব দরিদ্র এই শ্রেণীর লোকেরা পয়সাওয়ালা যারা সমাজে নেতৃত্বের অধিকারী যাদের ছিল প্রভাব ছিল প্রভাবশালী মানুষ যারা তারা ইসলাম গ্রহণ করেনি আর যে কোনো সত্য দাওয়াত সত্যের আহ্বান যখন এসেছে তখন এইরকমই হয়েছে মানুষের চরিত্র এইরকম কারণ অহংকারী সাধারণত যাদের কাছে সাধারণত ব্যতিক্রম হতে পারে সাধারণত যাদের কাছে ধন সম্পদ রয়েছে যাদের কাছে নেতৃত্ব রয়েছে তারা অহংকারী হয়ে থাকে এই অহংকারের কারণে নেতৃত্ব আমাদের কাছে আসতো আরে নবী হইতাম আমরা হয়তো আমাদের মধ্য থেকে আসতো মান সম্মান পেতাম আমরা পেতাম ইয়েতিমের ছেলে আবার কোথেকে ইয়েতিম কোথেকে হ্যাঁ এ ছেলে কোথা থেকে নেতৃত্ব পেয়ে গেল আর তাকে আমাদেরকে নেতা মানতে হবে অস্বীকার করে ফেললো বদনসিব হতভাগা মক্কার লোকের অস্বীকার করলো তাইফের লোকের অস্বীকার করলো নবী করিম সাল্লাম নিরাশ হলেন না আল্লাহ রবুল আলমিন সেই মক্কাকে কুফুর শির্ক প্রতিমা পূজা থেকে পাক করলেন সেই তায়েফকে সেখানকার দুষ্ট লোকদেরকে আল্লাহ রবুল আলমিন দূর করে দিয়ে সৎ লোকদেরকে সেখানকার মালিকানা দান করলেন সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হল আল্লাহ রবুল আলমিনের ফজল করমে তো যখন নবী করিম সাল্লাম দীর্ঘদিন প্রচেষ্টার পরেও দেখলেন যে মক্কার কুরাইশরা বিশেষ করে ঘোর শত্রু এবং তারা ইসলাম গ্রহণ করতে চাইল না বরং নবী করিম সাল্লাম এবং তার বংশধার কাছের বংশধার যে বানী হাসেম বিশেষ হাসেম গোত্রের বিশেষ করে যারা মুসলমান হয়েছিল এবং আবু তালেবের মতো ব্যক্তি যে মুসলমান হয়নি কিন্তু ইসলামের মুসলমানদের সাঁত দিয়েছিল নবী করিম সাল্লামের সাঁত দিয়েছিল তাদের সাথে তারা বয়কট করলো এসব ঘটনা আপনাদের অনেকে জানা রয়েছে আর প্রত্যেক মুসলমানকে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী পড়া উচিত জীবনী চর্চা করা নবী করিম সাল্লামের একটি বড় এবাদত কারণ নবী করিম সাল্লামের জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ আমাদের জন্য অনুসরণীয় আমরা কি করব যা নবী করিম সাল্লাম করেছেন যা নবী করিম বলেছেন যেমন নবী সাল্লামের জীবন ছিল তেমন আমাদের জীবন হবে সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী পড়তে হবে পড়াতে হবে চর্চা করতে হবে শিখতে হবে শেখাতে হবে শুনতে হবে শোনাতে হবে এ হচ্ছে এবাদত নবী করিম সাল্লা সাল্লামের জীবন চর্চা করা তো যখন এরা অস্বীকার করলো বরং বড় শত্রুতা করলো উঠে পড়ে লাগলো নির্যাতন শুরু করলো নিরীহ মানুষদের ওপর দুর্বল অসহায় মানুষদের ওপর জুল অত্যাচার শুরু করলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বদ্ধ দিয়েছিলেন বদ্ধ দিয়েছিলেন মক্কার কোরেশদেরকে মক্কার কাফেরদেরকে আল্লাহমা আইননি আলাইহিম বেসাবিন কাসাবে ইউসুফ আল্লাহ মাসদুদ ওয়াত আতাকা আলা মোদার হে আল্লাহ কোরেশ এদের ওপর তোমার পাকড়াওকে শক্ত করা তুমি শক্ত করে তাদেরকে ধরো আল্লাহ নবী করিম সাল্লাম দোয়া করেছিলেন দোয়া করেছেন হে আল্লাহ আমার সাহায্য করো আল্লাহ আইনি আলাইহিম এই কাফের কোরাইশ মক্কার কাফের বিধর্মীদের ওপর আমার সাহায্য করো বেসাবিন সাত বছরের দুর্ভিক্ষ দিয়ে এদের ওপর কাসাবে ইউসুফ যেমন ইউসুফ আলী সালামের যুগে সাত বছরের দুর্ভিক্ষ হয়েছিল এই দোয়া এই বদুয়া নবী করিমের এমন হয়ে কবুল হয়েছিল যে মক্কার লোকেরা কিছু খেতে পেত না এমনকি রয়েছে হাদিসে হাত্তা আকালুল জুলুদ সাজার হাজার যা যেখানে পেয়েছে খেয়েছে শুকা চামড়া খেত গাছের ছাল খেত গাছের পাতা খেত পাথর মাছি যা পেয়েছে তাই খেয়েছে এই ছিল অবস্থা ওয়ানাহারে এত দুর্বল হয়ে পড়েছিল মক্কার কাফেররা আল্লাহর এই আজাবে যে তারা ওপর দিকে তাকালে চোখের সামনে ধোঁয়া ধোঁয়া দেখত পেটে খিদা থাকলে আমাদের দেশের লোকের বলে চোখ মুখ আধার হয়ে যাওয়া হ্যাঁ দেখতে পাওয়া যায় না মনে হচ্ছে কিছু অন্ধকার অন্ধকার মনে হয় তো তাদের খিদার তাড়নায় তারা আকাশের দিকে তাকালে ধোঁয়ার মতো দেখত আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালার যে এই ধোঁয়া যে ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন নবী সাল্লামকে প্রতীক্ষা করতে এই ধোঁয়া হচ্ছে এই আজাব যা মক্কার কাফেরদের উপর এসেছিল ফারতাকিব মাতাতি সামাও সেই দিনের প্রতীক্ষা করো যেই দিন মক্কার কাফেরদের উপর কি আসবে স্পষ্ট ধোঁয়া আসবে আকাশে ধোঁয়া ধোঁয়া দেখবে আলিম এটি হবে তাদের জন্য বড় কঠোর শাস্তি কিন্তু যারা বলেছেন না এই ধোঁয়া সেই ধোঁয়া নাই এই ধোঁয়াটা হচ্ছে আসলে ধোঁয়া না ধোঁয়া দেখতো তাহলে এটি এটিকে বলা হয় কাল্পনিক ধোঁয়া খেয়ালি মনে হচ্ছে খেয়ালে মনে হচ্ছে যে আকাশে ধোঁয়া কিন্তু আসলে ধোঁয়া না রোগটি নিজের মধ্যে রয়েছে যে পেটে খিদা রয়েছে পেটে খাবার নেই যার ফলে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে বাস্তবে ধোঁয়া নয় কাল্পনিক ধোঁয়া যদি কাল্পনিক ধোঁয়ার কথা হতো তাহলে আল্লাহ রাবুল আলমের দোকানি মবিন বলতেন না স্পষ্ট ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন এটি স্পষ্ট না এটি হচ্ছে তাদের খেয়ালে তাদের ধারণায় ধোঁয়া এ বলে খণ্ডন করা হয়েছে এই মতটি আর একটি খণ্ডন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলম বলছেন ইয়াকশান নাস এই ধোঁয়া সারা বিশ্বের মানুষকে আর নাস মানে সমস্ত মানুষ সমস্ত মানুষকে ঢেকে ফেলবে অথচ যে ধোঁয়া কোরাইশরা দেখেছিল সেই ধোঁয়া শুধু কোরেশদের উপরে আজাব এসেছিল দুর্ভিক্ষর আজাব কোরেশদের মক্কাবাসীদের উপরে এসেছে সারা বিশ্বের মানুষের উপর আসেনি এই দুর্ভিক্ষ দেশে হয়নি এই দুর্ভিক্ষ এলাকা হয়নি এই দুর্ভিক্ষ আর অন্য কোনো জায়গায় হয়নি সেই সময় তাহলে এক সন্ন্যাস কথাটি আল্লাহ রবুল্লা আলমিনের স্পষ্ট করে যে সারা বিশ্বে এই ধোঁয়া যখন আসবে যে ধোঁয়ার অপেক্ষা করতে আল্লাহ বলে সেই ধোঁয়া ব্যাপক আকার ধারণ করে সারা বিশ্বের মানুষ অবলোকন করবে এবং এটি হবে সারা বিশ্বের মানুষের জন্য কঠোর শাস্তি স্বরূপ কেয়ামতের পূর্ব মুহূর্তে তাহলে দ্বিতীয় মত যেটি যে এই ধোঁয়া এখনো আসেনি এই ধোঁয়া হবে কেয়ামতের বড় লক্ষণ আর এইদিকেই গিয়েছেন সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা তফসিরের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন সাহাবাই কেরামদের মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা তার সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের দোয়া ছিল ছোট ছেলে আবদুল্লাহ বিন আব্বাস তার খালা মাইমুনা রাজি আল্লাহ আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মাঝে মাঝে এসে খালার কাছে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে যেতেন নবী সাল্লাম কাছ থেকে অনেক কিছু শিখতেন একদিন রাত্রে ঘটনা নবী সাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছেন খালার কাছে থেকে জানতেন না যে কোন দিকে দাঁড়াতে হয় বাম দিকে দাঁড়িয়ে গেছেন বোখারি শরীফের হাদিস নবী সাল্লাহ আলী সাল্লাম পেছন দিক থেকে কানটা ধরে পেছন দিক থেকে নিয়ে এসে ডান দিকে দাঁড় করলেন তো আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাই এত কাছাকাছি নবী করিম সালামে থাকতেন উপরন্ত তিনি চাচাতো ভাই আব্বাসের ছেলে আব্বাস রাজি আল্লাহ তালানো নবী করিম সালামের চাচা কোরাইশিও এবং তার খালা নবী সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে নবী সাল্লাহ সাল্লাম তাকে দোয়া দিয়েছে আল্লাহ আল্লেম হুল কিতাব ফাকে হুফিদ্দিন হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো অন্য হাদিস আল্লেম তাবিল আল্লাহ তাকে তফসিরের জ্ঞান দান করো এবং তাকে দিন সম্পর্কে পণ্ডিত করো ফাকে হুফিদ্দিন নবী করিম দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমী তাকে কোরআন বোঝার পাণ্ডিত্য দান করেছিলেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাফসির কিতাবাদি পড়লে যে তাফসিরগুলি হচ্ছে সাহাবাই কেরামের তাফসির সেগুলিতে আব্দুল আবিন আব্বাস আজি আল্লাহ তালা আনহুমার মত দেখা যায় তাহলে আব্দুল আব্বাস আজি আল্লাহ তালা আনহুমার মত হচ্ছে আয়াত সম্পর্কে যে এই দোকান অর্থাৎ ধোঁয়া এখনো আসেনি আর যে ধোঁয়ার কথা বলা হয়েছে যে কোরেশা দেখেছিল সেটি হচ্ছে সীমিত একটি ধোঁয়া আর সেই ধোঁয়া আসল ধোঁয়া নয় সেটি হচ্ছে তাদের ধারণায় তাদের খেয়ালে মনে হইত ধোঁয়া কিন্তু যে ধোঁয়া ব্যাপক আকার ধারণ করে আসবে সেটি কিয়ামতের কাছাকাছি সময়ে দেখা যাবে এ সম্পর্কে আব্দুল্লাহ মাসুদ আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তাআলা আর মত এটি আর এটি হচ্ছে সঠিক পক্ষান্তর আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আনহু বলতেন যে না খামসুন কাদ মাজাই না পাঁচটি জিনিস রয়েছে যা হয়ে গেছে এগুলি আল্লাহর আজাব এগুলো হয়ে গেছে তার মধ্যে তিনি বলেছেন চন্দ্র বিদীর্ণ হওয়া চন্দ্র দুটুকরো হয়ে যাওয়া যখন মক্কার কাফেররা বলেছিল যে তুমি এমন একটি নিদর্শন দেখাও তাহলে বুঝতে পারবো যে সত্যি তুমি নবী তা কি দেখতে চাও তোমরা এই চাঁদকে যদি দুটুকরো করে দেখাতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি তুমি নবী নবী এ করিম সাল্লা সাল্লামকে আল্লাহ ওয়াহি করলেন যে তুমি শুধু হাতের ইশারা করো চাঁদ এক্ষুনি দুটুকরো হয়ে যাবে আর সাফার দুই দিকে নবী সাল্লাম যেমন ইশারা করা এক তারাবাতি সাত ওয়ান সাক্কাল কামার আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ান সাক্কাল কামার চন্দ্র বিদীর্ণ হয়ে গেল চাঁদ দুটো হয়ে সাফা পাহাড়ের দুই দিকে এখন সাফা পাহাড়ের উপরে বিল্ডিং দেখছেন ঘর তাই না হ্যাঁ তখন তো খোলা ছিল সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো চাঁদের এ দেখার পরেও যারা কাফের হতবাগা বদনসিব ইমান তো নিয়ে আসলো না বললো যে আরে আরে এতদিন তো ভাবতাম যে মোহাম্মদের জাদু শুধু এই পৃথিবীতে জমিনেই চলে এখন তো দেখছি আকাশেও তার জাদু চলছে আকাশেও তার জাদু চলছে আরো বড় জাদুকর বানিয়ে দিল আল্লাহ তো যাকে আল্লাহ হেদায়ত করবে না তৌফিক দেবে না ফামা আল্লাহ মিন হাত হেদায়ত পাবে না কিন্তু এর জন্য চেষ্টা করতে হবে এই নয় যে আল্লাহর উপরে জবরদস্তি কাউকে হিদায়ত করে আর জবরদস্তি কাউকে হিদায়ত করে না এমন তো কথা না কথা হচ্ছে যে যখন আপনি হরকত করবেন তখন বরকত হবে হরকত আর বরকত বুঝেন তো মানে নড়াচড়া করতে হবে তাহলে বরকত আসবে আপনি সকালবেলা ঘুম ছেড়ে দিয়ে ডিউটিতে যাবেন কষ্ট হচ্ছে খুব ঘুম আসছে তারপর ডিউটিতে যাবেন তাহলে তো বেতনটা আসবে না ঘরে শুয়ে শুয়ে বেতন আসবে কোনোদিন যেন আসবে তেমনই মসজিদে একটু কষ্ট করে নামাজ পড়তে যাবেন উজু করবেন ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক নামাজটা পড়বেন তাহলে আল্লাহ বরকত দিবে তাহলে আল্লাহ জান্নাতের পথ খুলবে তাহলে আল্লাহ হৃদায়তের পথ খুলবে ঘুমটা ছাড়বেন ফজর নামাজে যাবেন জামাত সহ নামাজ পড়বেন তাহলে আল্লাহ জান্নাতের পথ খুলবে সত্য মিথ্যা যাচাই করবেন হক বাতিলের পার্থক্য করবেন তাহলে আল্লাহ হৃদায়তের তৌফিক দিবে কালমা এলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়া তৌফিক দিবে তো যাই হোক এই একটি বড় নিদর্শন কেয়ামতের যা কেয়ামতের পূর্ব মুহূর্তে হবে এ সম্পর্কে কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি আপনাদেরকে শোনাই আবু হরাজি আল্লাহ তালান বলছেন আন্না রসুল আল্লাহ কান নবী করিম বলেছেন বাজের উবিল আমাল সিত্তান তোমরা ছয়টি বিষয় আসার পূর্বে বা ছয়টি বস্তু আসার পূর্বে তোমরা তাড়াহুড়া করে আমল করে নাও কেন এই ছয়টি বস্তু চলে আসলে আর আমল করে লাভ হবে না তখন আমলের সময় পাবে না আর তখন তবাও কবুল হবে না তখন নিজের সংশোধন করার সুযোগ আর পাবে না বাদি রুবিল আমালে সিত্তান ছয়টির কথা বলেছেন এই হাদিসের আগে উল্লেখ করা হয়েছে তার মধ্যে নবী করিমাল্লাম দুইটি একটি দাজ্জাল আর দাজ্জাল ও দুখান দাজ্জালের সাথে সাথে নবী সাল কি বলেছেন দোকান ধোঁয়া যখন ধোঁয়া চলে আসবে সাবধান তখন দরজা পুরোপুরি বন্ধ হয়নি তবার সংশোধনের কিন্তু বন্ধ হওয়ার কাছাকাছি সময় কারণ এর পরে দরজা যখন বন্ধ হবে সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া এর পরে পরে হবে এবং এই কিয়ামতের বড় লক্ষণগুলি সম্পর্কে আমি এর আগে বলেছিলাম যে এই কিয়ামতের বড় লক্ষণগুলির মধ্যে বেশি গ্যাপ থাকবে না ছোট ছোট লক্ষণগুলির মধ্যে গ্যাপ আছে দেখেন আজকে চোদ্দশো বছর হয়ে গেল নবী সাল্লামের জামানায় কিছু লক্ষণ দেখা গেছে তারপরে পরে সাহাবাই কেরম তাবেনদের যুগে বেশ কিছু লক্ষণ দেখা গেছে অযোগ্যদের নেতৃত্ব অযোগ্যদের মালিকানা যোগ্য যোগ্য ব্যক্তি সাহাবাই কেরাম তাবেইনদের মধ্যে যোগ্য ব্যক্তি থাকতে ফাঁসেক লোক অনেক পাপি তারা তারা মালিকানায় চলে আসলে এগুলি কেমতের লক্ষণ ছিল এমনকি নবী সাল্লাহ বলেছেন আমার মত এন্তেকাল করে একটি কেমতের লক্ষণ নবী সাল্লামের এন্তেকাল করে একটি কেমতের লক্ষণ এগুলি হচ্ছে ছোট ছোট লক্ষণ আর বড় লক্ষণগুলির কেমন হবে সেগুলি হবে কেমন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নবী সাল্লাম উদাহরণ দিয়েছেন এর যে যেমন দানা থাকে মালা তৈরি করা দানা দিয়ে যেমন তসবি দেখছেন তো তসবিতে যে ইয়ে দানাগুলি রয়েছে তসবির দানা যে সুতায় রয়েছে সুতা যদি ছিঁড়ে যায় আর ধরে থাকেন তাহলে থামবে কি একের পর এক ধার করে পড়ে আপনার যে দানাগুলি আছে সব সাথে সাথে পড়ে শেষ হয়ে যাবে সুতা থেকে এইভাবে কিয়ামতের বড় লক্ষণগুলি একের পর এক খুব দ্রুত বেগে দেখা দিবে নবী করিম সাল্লামের একটি হাদিস হোজাইফা বিন আসিদ রাজিয়াল্লাহ হোক বর্ণনা করেছেন বিস্তারিত হাদিসটি রয়েছে কেয়ামতের লক্ষণগুলি সম্পর্কে বড় লক্ষণগুলি সম্পর্কে তার মধ্যে একটি বলেছেন আদুখান ধোঁয়া সাহি মুসলিমের হাদিস অধিকাংশ হাদিসগুলি সাহি মুসলিম সাহি বুখারিতে রয়েছে আরেকটি হাদিস আবু মালিক আশারি রাজি আল্লাহ তালানো বলছেন কালা সাল্লাহ আনজারাকুম সালাসান তোমাদের রব আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তিনটি জিনিস থেকে সতর্ক করছেন তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করছেন যে তিনটি বিষয় বা তিনটি জিনিস যখন দেখে নেবে সাবধান বা তার আগেই সতর্ক কখন চলে আসে হঠাৎ তো আসতে পারে আছি আছি হঠাৎ চলে আসতে পারে আজকে সকালবেলা এক ভাই টেলিফোন করেছে যে আগামীকালকে নাকি আগামীকালকে উনত্রিশ তারিখ না উনত্রিশ তারিখে নাকি সূর্যগ্রহণ আমার জানা ছিল না বলছে এরকম পড়লাম এক জীবন হতে পারে তাহলে দেখেন হঠাৎ করে কালকে সকাল হবে যদি জানা না থাকে হঠাৎ করে সূর্যগ্রহণ জানেন না হতো রম্ব আল্লাহ রাবুল জানিয়ে দিয়েছেন যে ধোঁয়া আসবে আগুন বেরোবে দাজ্জাল আসবে ইত্যাদি ইত্যাদি হঠাৎ করে আসবে কল্পনা করতে পারেন রাত্রে হঠাৎ করে সকালেই অবস্থা সুতরাং তার আগে আগে সতর্ক হ আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে একটি হচ্ছে আর দোকান ধোঁয়া এই ধোঁয়া কেমন হবে যখন ধোঁয়া আসবে ধোঁয়া যখন দেখা দেবে তখন মমিনের অবস্থা একরকম হবে আর কাফের অবস্থা আরেক রকম হবে নবী করিম সাদ করছে ইয়াখুজুল মমেনা কাজাক মাতে ধোঁয়া হলে শ্বাস রুদ্ধ হয়ে যায় তাই না বাড়িতে আগুন লেগে যার ধোঁয়া ধোঁয়া থাকে তাহলে মানুষ এমনিতে মরে যায় আগে আগুনে জ্বলার আগে বেহুশ হয়ে যায় তো এই ধোঁয়াতে কি হবে মমিনদের সামান্য একটু অবস্থার পরিবর্তন হবে সেটি কি একটু হাঁচি আসবে সর্দি সর্দি ভাব লাগবে এই ধোঁয়াতে শুধু সর্দি সর্দি ভাব সর্দি আসবে আর সর্দি হলে হাঁচি আসে জাকমা জোকাম বলে সর্দিকে সর্দি লাগার মতো যে ধোঁয়া আসলো ধোঁয়াতে সর্দি লেগে উঠলো যেন মমিনকে এরকম হবে ওয়াখুজুল কাফেরা পক্ষান্তরে কাফেরদের কেমন হবে কাফেরদের নাকে মুখে কানে এত ব্যাপক হারে ব্যাপক পরিমাণে ধোঁয়া প্রবেশ করে ফায়ান্তাসে খোঁজে কাফের বডি ফুলে উঠবে ধোঁয়াতে আল্লাহ আকবার কাফের বডি ফুলে উঠবে এই ধোঁয়াতে নবী করিম বাণী তাবারি ইবনে জারির তাবারি এই হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম তাবারানি এই হাদিসটি বর্ণনা করেছেন বলছে হাত্তা ইয়াখরুজা মিন মাইন মিন হো আর ঢুকে যাওয়ার পরে যতগুলি রাস্তা পাবে ধোঁয়া বেরো সব জায়গায় থেকে বেরোবে তার নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এইরকম অবস্থা হবে কাফের তাহলে কাফের জন্য আজাব যে আজাবের কথা আল্লাহ রব্বুল কোরআনে কি বলেছেন ইয়ামাতা আতিস সামা হবে দুখানি মবিন যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে আর সান্না সারা বিশ্বের মানুষকে ঢেকে ফেলবে হাজা আজাবুন আলিম আর এটি হবে কঠোর শাস্তি কাফেরদের জন্য পক্ষান্তরে মমিনদের এর দ্বারা কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ইমানের উপর রাখেন এবং ইমানের অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সময় যেহেতু আছে সুতরাং আরেকটি লক্ষণ সম্পর্কে আলোচনা করে দিই সেটি হচ্ছে ধোঁয়ার কাছাকাছি সেটি কি আগুন আগুন বেরিয়ে আসা কি আমাদের একটি বড় লক্ষণ আর যে আগুনের কাজ হবে সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া তাদের সমবেত হওয়ার স্থানের দিকে সমবেত হওয়ার স্থান কি সে সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ এই আগুন বেরিয়ে আসা সম্পর্কে মহাদিসগণ বলেছেন হাদিসের পণ্ডিতগণ যে এটি হবে সর্বশেষ লক্ষণ এমনকি সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে এই লক্ষণটি দেখা যাবে একটি নতুন কথা জানলেন তাহলে কারণ আমরা সাধারণত জানি কি যে সর্বশেষ দেখা যাবে কি যে সকালবেলা পশ্চিম দিক থেকে হঠাৎ সূর্য কেয়ামত তার পরে পরে তারপরে পরেই দেখা যাবে যে আগুন বেরিয়েছে আগুন বেরিয়ে পড়েছে ব্যাপক আকারে আগুন এই ছোটখাটো আগুন না ছোটখাটো এরকম আগুন যা বছরকে বছর মানুষ নিভাতে পারেনি এরকম কেসটা অনেক হয়েছে এরকম হয়েছে কিন্তু এই এমন ব্যাপক আকার ধারণ করবে আগুন আর সারা বিশ্বে ছড়িয়ে যাবে সমস্ত মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এই আগুনে আর এই আগুন বের হবে কোথেকে নবী করিম কোনখান থেকে নবী ইসলাম বলেছেন এই আগুন বের হবে ইয়ামান থেকে ইয়ামানের একটি কার অর্থাৎ গুহা থেকে বলা হয়েছে ইয়ামানের একটি গুহা থেকে গর্ত থেকে আগুন বের হবে বরং ইয়ামানের মধ্যে নামও বলে দিয়েছেন নবী সাল্লাম মিন কার আছে আদান ইয়ামানের রাজধানীর নাম সানা এখন না যখন দক্ষিণ এমন আর উত্তর এমন এমন দুটি দেশ ছিল কিন্তু একটি কমিউনিস্ট দেশ ছিল আর একটি কমিউনিস্ট ছিল না এরকম ছিল না তারপরে দুইটি এমন আবার একসাথে হলো যারা এমনের ইতিহাস জানেন এই সোভিয়েত ইউনিয়নের যুগে এরকমই ছিল তারপরে দুই এমন আবার এক এমন হয়েছে তাহলে যখন দুই এমন ছিল তখন সান আ ছিল উত্তর এমন রাজধানী আর আদান ছিল দক্ষিণ এমন রাজধানী তো আদানও একটি বড় শহর এই আদানের এক গর্ত থেকে বা গুহা থেকে এই আগুন বের হবে আরেকটি হাদিস রয়েছে যে হাজারামুথ হাজারামত একটি শহর ইয়ামানের এই হাজারামতের সমুদ্র থেকে মিন বাহারে হাজারামত হাজারামতের সমুদ্র থেকে আগুন বেরোবে হাজরামতের সমুদ্র হাজরামতের পাশেই যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের নাম হচ্ছে আরব সাগর আরব সাগর ভারত সাগর তারপর আরব সাগর বলা হচ্ছে দক্ষিণ দিকটাকে তারপর তারপরে তখন শুরু হচ্ছে লোহিত সাগর তো এই যে যে এলাকাটিকে বলা হচ্ছে আরব সাগর এটি হাজরামতের একেবারে কাছাকাছি তো হাজরামতের সমুদ্র অর্থাৎ এই আরব সাগর থেকে আগুন বেরোবে মানে ওর কাছাকাছি জায়গায় আদানের আদান শহরটি ওই সমুদ্রের একেবারে তীরেই রয়েছে সেখান থেকে আগুনটি বেরোবে এ সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস রয়েছে একটি হাদিস হোজাই ফারাজি আল্লাহ তালানোর এই সম্পর্কে রয়েছে কোরআনে কারিমে এই আগুন সম্পর্কে কিছু বলা হয়নি ধোঁয়া সম্পর্কে জানলেন যে কোরআনে কারিমে ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন আগুন সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে কিয়ামতের বড় লক্ষণগুলি সেগুলি বয়ান করার পরে শেষখানে বলছেন ও আখের আলিকা সর্বশেষে এই হাদিস স্পষ্ট করে যে সবশেষের বড় লক্ষণ হচ্ছে এই আগুন বেরিয়ে আসা ইয়ামান দেশ থেকে ও আখের আলিকা না আরুন আগুন তাখরজ মিনাল ইয়ামান ইয়ামান থেকে আগুন বের হবে দেখা দেবে তাতরুদুন নাস এলা মাহসারহিম এবং তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে এলা মাহসারহিম তাদের সমবেত স্থলের দিকে হাদিসটি মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু বর্ণনা করেছেন ওয়া না তাখরুজু মিন কারাতে আদান আদানের এক গুহা থেকে এই আগুন বের হবে তোরা হেলুন নাস আর লোকদেরকে তাড়িয়ে বিতাড়িত করে নিয়ে মুসনাদ আহমদের হাদিস রয়েছে হাদিসটি সহি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন কালা রসুল্লাহ সাতাখরজ নারুন মিন হাজারামুত হাজারামুত থেকে হাদিসে বলা হয় কাছাকাছি সব জায়গাগুলি আউমিন বাহারে হাজারামত কাবলা ইয়াউমিল কেয়ামা কেয়ামতের পূর্ব মুহূর্তে তাহা তাহাশরুন নাচ এবং লোকদেরকে সমবেত করে মুসনাদ আহমদ এবং ফিরমিজির হাদিস আনাস রাজি আল্লাহ তালানো বলছেন যে আব্দুল্লাহ বিন সালাম নামক এক ইহুদি ছিলেন মদিনায় যখন নবী করিম সাসন হিজরত করে আসেন তখন ইহুদিদের আলেম ছিলেন আব্দুল্লাহ বিন সালাম ইহুদিরা বসবাস করতো মদিনায় আব্দুল্লাহ বিন সালাম ভাবলেন যে এই লোক যার সম্পর্কে নবী নবী শুনছি তাওরাত ইঞ্জিলে তো পড়েছে একজন নবী আসবেন তবে তিনি তো মক্কা থেকে আসার কথা না তাদের এইরকমই ধারণা মানে তাদের এইরকম পুরোপুরি ধারণা বিশ্বাস ছিল যে এতগুলি আগের নবীগুলি সব বনি ইসরায়েল থেকে এসেছে সুতরাং আমাদের গোত্রে আসবে ইসমাইল গোত্রে হতে পারে না অর্থাৎ আরবদের মধ্য থেকে হতে পারে না হিব্রু ভাষাভাষী হবে আরবি ভাষাভাষী হবে না সামদেশ থেকে আসবে প্যালিস্তাইন থেকে আসবে মক্কা সম্পর্কে তাদের কল্পনা ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের মনোনয়ন হয়েছে নির্বাচন হয়েছে মক্কায় মক্কায় কোরাইশদের মধ্য থেকে আল্লাহ বাছাই করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আবদুল্লাহ বিন সালাম বলছেন যে আমার ইচ্ছা হলো বড় হাদিস রয়েছে তার একটি অংশ যে দেখি গিয়ে অনেক লোক যাচ্ছে দেখা করতে সে মুসলমান হয়নি তখন আর দেখলে বুঝতে পারবো এবং তাকে জিজ্ঞাসা করবো কিছু প্রশ্ন প্রশ্ন যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে জানবো যে সত্যি সত্যি নবী আর যদি উত্তর সঠিক না পায় তাহলে বুঝবো যে না আমি সতর্ক তাহলে যখন এলাম আবদুল্লাহ সাল্লাহ বলছেন আসার পরে নবী সাল্লামের এই নুরানি চেহারা এত সুন্দর চেহারা চাঁদ চাইতে সুন্দর নবী সাল্লামের চেহারা দেখার পরে আমার ইয়াকিন হয়ে গেল দৃঢ় বিশ্বাস হয়ে গেল ইন্না আজ আল ওয়াজ লাইসা ওয়াজহু কাযযাব এই চেহারা এত সুন্দর চেহারা মিথ্যুকের চেহারা হতে পারে না মিথ্যুকের চেহারা হতে পারে না সুফহান তার কথা তারপরে তিনি তিনটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে সর্বপ্রথম বড় কিয়ামতের লক্ষণ কি কিয়ামতের বড় লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে সবচাইতে বড় লক্ষণ হচ্ছে কিয়ামতের বড় লক্ষণগুলির নারুন আগুন বের হবে এই প্রথম বড় লক্ষণ বলে জিজ্ঞাসা করা হয়েছে হাদিসটি কিন্তু সহিব বুখারী শরীফ হাদিস অথচ এর আগে হাদিস বললাম যে আখের স্পষ্ট হাদিস যে সর্বশেষ বড় লক্ষণ এই জন্য সমন্বয় করে ওলামারা বলেছেন যে এই যে সাত আটটি বড় লক্ষণ রয়েছে কিয়ামতের এগুলির মধ্যে সর্বশেষ যে হাদিসে সর্বশেষ রয়েছে অন্যান্য বড় লক্ষণগুলি বড় নিদর্শনগুলির সর্বশেষ লক্ষণ হচ্ছে বা নিদর্শন হচ্ছে আগুন বেরিয়ে আসা কিন্তু কেয়ামতের একেবারে সন্নিকটে যেই নিদর্শন দেখা যাবে যার পরে আর পৃথিবী থাকবে না আর সময় নেই বয়স নেই পৃথিবীর এই শেষ দিন সেই দিন কারণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে আর তারপরে পরে আগুন দেখা গিয়েছে আর সময় নেই এর পরের যেটি কাজ হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমের তা হচ্ছে ইসরাফিল আলি সালাম ফেরিস্তাকে আদেশ করা কিসের যে সিংহায় ফুৎকার দেওয়া নফেকা ফি সুরে ফাসায় কমান ফি সামাওয়া তমান ফিল আর সিংহায় ফুৎকার দেওয়া হবে আকাশ এবং জমিনে যে কেউ আছে আল্লাহ বলছেন মানফিস সামাওয়াত অমানফিল আর যে কেউ আছে সমস্ত জীব জন্তু মানুষ জিন এমনকি ফেরেস্তা যেহেতু আল্লাহ বলছেন মানফিস সামাওয়াত অমানফিল আকাশে আকাশে ফেরেস্তারে রয়েছেন সমস্ত সেন্সলেস হয়ে যাবে হুঁশ হারা হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে দণ্ডায়মান হবে হিসাব নিকাশের দিবসের জন্য পৃথিবী ধ্বংস প্রথম সিংহাই ফুৎকারে তাহলে সিংহাই ফুৎকারের পূর্বকালে যে প্রথম এই অর্থে প্রথম বলা হয়েছে এই বলে ওলামারা সমন্বয় করেছেন এটি হচ্ছে কি নবী করিম সাল্লাম বললেন আবদুল্লাহ বিন সালাম এই ইহুদিকে রাজি আল্লাহ তালানো পরে তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন যখন প্রশ্ন উত্তরগুলি পেয়ে গেলেন মনে তৃপ্তি হয়ে গেল বিশ্বাস হয়ে গেল সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন ইসলাম গ্রহণ করে নিলেন কালিমা ইলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে এই জন্য যে কোনো মানুষ যতক্ষণ নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোনো কিছুর যাচাই বাছাই করবে না ততক্ষণ হৃদায়ত পাবে না আপনি যখনই একতরফা হয়ে যাবেন একদিকে পক্ষপাতিত্ব নিয়ে নেবেন যে না আমি এর উপরে থাকবো তখন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না আপনি কিন্তু যখনই আপনি খোলা ব্রেন নিয়ে আমার মগজ এখন খালি কিছু ভরা নেই মগজে ভরে নিয়ে আসবেন আর বলবেন আরো কিছু ভালো ঢুকাবো ঢুকবে কি করে মগজকে সাফ করে আসতে হবে ক্লিন পরিষ্কার মগজ নিয়ে এসে সত্যকে ঢোকাবার চেষ্টা করতে আল্লাহ এবং রসুলের কথা ঢোকাবার চেষ্টা করতে হবে হককে ঢোকাবার চেষ্টা করতে হবে বাতিল কি মিটাবার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন এই সততা যখন মানুষের অন্তরে দেখবেন তখন অবশ্যই হৃদায়ত করবেন অবশ্যই হৃদায়ত করবেন এই জন্য সব প্রকৃতির মানুষকে আল্লাহ গুমরা এর পথে রাখেন না হৃদায়ত করেন কারণ তার ইচ্ছা সঠিক সিদ্ধান্তে পৌঁছা তার ইচ্ছা আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়ে দাও সেরাতে মুস্তাকিম দেখিয়ে দাও ভালো পথ দেখিয়ে দাও ভালো কাজের তৌফিক দাও এই অন্তর নিয়ে সে যাচাই বাছাই শুরু করেছে আল্লাহ রব্বুল আলম তখন গোমরা রাখবেন না তৌফিক দান করবেন এরই নাম হচ্ছে হরকত আর এই হরকত নড়াচড়া করলে আল্লাহ বরকত দেবে আল্লাহ বরকত দেবেন হৃদায়তে তৌফিক দেবেন তো আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালানহ যখন জিজ্ঞাসা করেন নবী সাল্লাহ বললেন না আরুন তাহাসরুন্নাথ মিনাল মাসরিক এল মাকরিদ সারা বিশ্বের মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাবে এ হাদিসে বলা হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হবে আগুন বের হবে কোথা থেকে ইয়ামান থেকে তাহলে বাহ্যিক কি কোনো রকমের দ্বন্দ্ব মনে হচ্ছে সামান্য একটু দ্বন্দ্ব মনে হচ্ছে কিন্তু আসল দ্বন্দ্ব না তাস্তির কারগণ বা ভাষ্যকারগণ এই দুটি হাদিসের ভাষ্যে বলছেন যে প্রথম আগুন বেরোবে ইয়ামান থেকে তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে আরব ছড়িয়ে গেল আরব তারপরে গালফ কান্ট্রিতে ছড়িয়ে গেল আরব দেশগুলিতে ছড়িয়ে গেল সারা বিশ্বে এশিয়া আফ্রিকা ইউরোপ সব জায়গায় ছড়িয়ে গেল সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আর পূর্ব দিক থেকে নিয়ে যাবে পশ্চিম দিকে এই জন্য বলা হয়েছে যে সমবেত হওয়ার স্থলটি হচ্ছে শাম দেশ শাম বৃহৎ শাম ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডন এসব হচ্ছে বৃহৎ শাম তো শাম দেশের দিকে নিয়ে যাবে তুলনামূলক পূর্বের তুলনায় অর্থাৎ আপনার ইরাক বা উপমহাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এগুলির তুলনায় পশ্চিম দিকে শাম দেশ তো এই জন্য বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে তাদেরকে নিয়ে যাবে সারা বিশ্বে এক কথা উদ্দেশ্য শুধু পূর্ব পশ্চিম না এর মানে এ না যে উত্তর আর দক্ষিণ দিকের মানুষদেরকে তাড়িয়ে নিয়ে আসবেন না সারা বিশ্বের মানুষকে সমবেত করবে এই আগুন তাড়িয়ে নিয়ে গিয়ে সাম দেশের দিকে এই যে সমবেত করা এই সমবেত কিসের জন্য এটি বিচারের জন্য নয় কারণ বিচার দিবসের জন্য যেটি সমবেত হওয়া সেটি হচ্ছে সিঙ্গাই ফুৎকারের পর মানুষের মরে যাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার পর সারা বিশ্বের আকাশ জমিন ধ্বংস হয়ে যাওয়ার পর আবার এই জমিন ধ্বংস হয়ে গেছে তারপর নতুন জমিন ইয়ামাতবাদ্দালুল আরদ গায়রাল আরদ আল্লাহ রাব্বুল বলছেন এই জমিনের পরে আবার নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন পরিবর্তন করে দেবেন ইয়ামাতবাদ্দালুল আরদ গায়রাল আরদ এবং আকাশও আকাশও ধ্বংস হয়ে গেছে আবার নতুন আকাশ আল্লাহ রাব্বুল তৈরি করবেন তারপরে হিসাব নিকাশ হবে তাহলে এখানে আরেকটি কথা বলি আমার দেশের মূর্খ লোকদের আকীদা যে হাসরের মাঠ হবে আরাফায় ঠিক কিনা শুনেছেন মূর্খ লোকদের কাছে শোনেননি অনেকে হজেকে জিজ্ঞাসা করে না যা এই প্রশ্ন শুনেছি যে আরাফাতে নাকি হাসর হবে আরাফাতে আরাফার এই ত্রিশ লক্ষ লোকের জায়গা হয় না যারা হজে গিয়েছেন ত্রিশ লক্ষ লোকের জায়গা চল্লিশ লক্ষ লোকের জায়গা হয় না বা ম্যাক্সিমাম পঞ্চাশ লক্ষই ধরেন পঞ্চাশ লক্ষ লোকের জায়গা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আর আদম আলী ইসলাম থেকে শুরু করে প্রায় দশ হাজার বছরের ইতিহাস আর কেয়ামত আরো যে কতদিন বাকি আছে দু চার পাঁচশো বছর কি হাজার বছর আছে আল্লাহ ভালো জানে এতগুলি লোকের জায়গায় আরাফা হয়ে যাবে এগুলি জেহালাত অজ্ঞতা আর আরেকটি যে ভুল মত সেটি হচ্ছে যে এই যে আগুন তাড়িয়ে নিয়ে যাবে সমবেত হওয়ার স্থলে এ থেকে কিছু আলেমরা বুঝে নিয়েছেন যে তাহলে সামদেশে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ বা হাসরের মাঠ যেখানে আল্লাহ হিসাব নিকাশ নেবেন সেটি হবে সামদেশ সেটিও ঠিক নাই এই জন্য অলমারা বলেছেন যে এই সমবেত হওয়া হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তখানে আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে নতুন জমিনে নতুন পৃথিবী আল্লাহ রাবুল আলমিন আবার কবর থেকে সবকে উঠিয়ে হিসাব নিকাশ নেওয়ার জন্য সমবেত করবেন সেটি হচ্ছে হাসুল আখেরা তাহলে দুইটি হাসুর হাসুর মানে সমবেত করা জমায়াত করা একত্রিতকরণ তাহলে দুনিয়ায় আগুন তাড়িয়ে নিয়ে গিয়ে জমা করবে কেমতের পূর্ব মুহূর্তে দৌড় দিবে ছুটবে সব কোন দিকে সামদেশের দিকে আর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটি হাসর হবে সেটি হবে হাসরুল আখেরা দুনিয়ার যেটি হাসর সমবেত হয় একত্রীকরণ সেটি হচ্ছে হাসরুল দুনিয়া এই এই কথাটি হচ্ছে সঠিক অলমাইকেরামদের মতগুলির মধ্যে এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যে এই পৃথিবীতে যে সমবেত হবে সারা বিশ্বের মানুষরা ধীরে ধীরে সামদেশের দিকে আসতে শুরু করবে এটি তিন রকম ভাবে হবে নবী করিম একটি হাদিসে রয়েছে এই আগুন যখন দেখা দিবে এমন থেকে তারপরে সারা বিশ্বের মানুষরা ধীরে ধীরে চলে আসবে ঝাঁপিয়ে সামদেশের দিকে এটি তিন প্রকার ভাবে হবে ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতে তারা এক একটি হাদিস নবী বলেছেন যে মানুষকে তিন রকম ভাবে সমবেত করা হবে এক রকম দল হবে ফজন রাগে বুনা এক দল হবে যারা সৎ প্রকৃতির মানুষ যাদের কোনো চিন্তা নেই কারণ সৎ প্রকারের মানুষের চিন্তা নেই ওদের একই আছে যে আমাদের ইমান ভালো ছিল সৎ আমল ছিল পাঁচাত্তর নামাজি ছিলাম ধার্মিক ছিলাম কাবিরা গুণা করিনি ইচ্ছা করে বড় ভুল করিনি আল্লাহ আমাদের জন্য মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা তো এরা আল্লাহর দিকে আগ্রহী হবে এবং তামেও না এবং আল্লাহর কাছে আশাবাদী হবে যে আমরা আল্লাহর কাছে মঙ্গলি পাবো কাসুন আর রাকেবো না এবং কাপড় পরিধান করে থাকবে আর কি থাকবে রাকেবো না এরা সাওয়ারিতে চেপে থাকবে যানবাহনে চেপে থাকবে কেয়ামতের দিনের যেটি সমবেত সমবেত হওয়া হবে তাতে না শরীরে কাপড় থাকবে আর না কোথায় সওয়ারি পাবে তখন যানবাহন থাকবে না সবাই কবর থেকে উঠে উঠে পায়ে হেঁটে যাবে ইয়ামায়া কৌমুন্নাসুল রব্বিল আলমিন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কিয়ামতের দিনে হিসাব হিসাব নিকাশের জন্য জবাবদারির জন্য যখন হাসরের মাঠে উপস্থিত হবে ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হুফাতান ওরাতান গরলা খালি পায়ে জুতো স্যান্ডেল থাকবে না ওরা তান উলঙ্গ অবস্থায় কোনো কাপড় থাকবে না শরীরে কাপড় পাবে কোথায় কবর থেকে সব উঠেছে গরলান এবং মানুষ যেমন ভাবে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ওই অবস্থায় যারা খাতনা করেছে খাতনা থাকবে না খাতনাবিহীন গরলান না খাতনাবিহীন এবং সেই খালি হাদিস নবী বলছেন যে আউয়াল মা ইউকসা ইব্রাহিম আলী সালাতু এবং সর্বপ্রথম যাকে আল্লাহ কাপড় দেবেন পরার জন্য তিনি হচ্ছেন ইব্রাহিম আলী সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ এবার আলী সালামকে এই ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে প্রথম কাপড় দেবেন আল্লাহ ইব্রাহিম আলী সালামকে আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল নমরুদের আগুনে সেই জন্য আল্লাহ রব্বুল আলম হয়তো তাকে এই এই সম্মান দেবেন যে প্রথম তাকে এই কাপড় দেওয়া হবে তো <clears throat> এই এক দল হবে দ্বিতীয় দল সম্পর্কে দুনিয়ার যেটি হাসল সমবেত হওয়া সামদেশের দিকে বলছেন ফৌজন শোনা তারা তো এর কাবুন ওখরা আর এক দল হবে যে একবার পায়ে হেঁটে যাবে কিছুক্ষণ পায়ে হাঁটবে আর কিছুক্ষণ সওয়ারিতে চাপবে কারণ সাওয়ারির এত স্বল্পতা হবে যানবাহনের এত অভাব হবে যে অল্টারনেট কিছুক্ষণ পায়ে হাঁটবে আর কিছু লোক সওয়ার হয়ে আছে আবার যারা সওয়ার হয়ে আছে ওরা নেমে গিয়ে পায়ে হাঁটবে আর তারা অন্যরা সওয়ার হবে এইভাবে তারা যাবে দ্বিতীয় দল তাহলে দ্বিতীয় দলের মধ্যে অনেকটাই সততা আছে যারা সওয়ারি তো পাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা বা সওয়ারির ব্যবস্থা পাবে না বরং এই সওয়ারি সম্পর্কে নবিসুল হাদিস আছে যে এই সওয়ারি হবে উঁটের সওয়ারি এই হাদিসের বাহ্যিক অর্থকে সামনে রেখে অনেক ওলামাদের কল্পনা জল্পনা যে হতে পারে পৃথিবী যেমন ছিল আবার সে অবস্থার দিকে ফিরে আসবে অসম্ভব কিছু নেই যে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা সব ধ্বংস ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সবকিছু অকেজ হয়ে যাবে আর আবার যেমন ওটের পিঠে চাপত বেদুইনরা তেমন ওটের পিঠে চাপা ছাড়া আর কোনো অবস্থা থাকবে না হতে পারে আল্লাহ রাব্বুল আলম ভালো জানে সম্পর্কে কারণ এই হাদিসে বলা হয়েছে যে ইয়ারকাবুন আলাল বাইরিল ওয়াহেদে ইয়া ইয়াতাকিবুন আলাল বাইরিল ওয়াহেদে একটি উট আর অদল বদল করে একবার কিছু লোক চাপছে আরেকবার কিছু লোক চাপছে আরেকবার কিছু লোক চাপছে বরং হাদিসটি পরে বলছে যে এক একটি উটের ওপর তিনজন চারজন পাঁচজন সাতজন দশজন করে সওয়ার হবে বদলে বদলে যতজন সওয়ার হতে পারছে একসাথে দুজন তিনজন আবার ওরা নেমে গেল আর অন্যরা চাপলো তাহলে উটের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আপনারা জানেন কোরআনের কথা অমায়ন্তেক আনিল হাওয়া নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেননি তাহলে তিনি ওটের কথা বলেছেন ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওহি ভিত্তিক কথা বলেছেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আর এগুলো হচ্ছে ইমান বিল গায়ব না দেখে বিশ্বাস করা অদৃশ্য বিশ্বাস করা বাহ্যিক অকল্পনীয় মনে হচ্ছে অসম্ভব মনে হচ্ছে সেগুলি বিশ্বাস করা অসম্ভব কিছু নেই কারণ আল্লাহ বলেছেন মাতা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে যাবে তারা ভয়ভীত এবং তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে বদ প্রকৃতির মানুষ সরু হুমুন্নার আগুনে তাড়িয়ে নিয়ে যাবে আর আগুন ফাতহিত তাদেরকে চারিদিক থেকে আগুনে ঘিরে নিবে আগুন ঘিরবে তাদেরকে চারিদিক থেকে পিছন দিক থেকে ওয়াতাসুকুহুম মিন করলে জানিব এলা আরদিল মাহসার সমবেত হওয়ার স্থলের দিকে তাদেরকে চারিদিক থেকে ঘেরে তাড়িয়ে নিয়ে যাবে অমান তাসাল্লাফা আর যে ভাবে যে না আমি কোন রকম উদ্ধার হবো এই যেদিকে আমার তাড়িয়ে নিয়েছে ওইদিকে যাবো না অন্যদিকে আকালা ফন্নার আগুনে ভক্ষণ করে ফেলবে জ্বালিয়ে ফেলবে এ সম্পর্কে আবু রাজি আল্লাহ তালান প্রসিদ্ধ হাদিস রয়েছে ইহসারুন্নাস আলা সালাসে এক মানুষকে তিন রকম ভাবে সমবেত করা হবে তৃতীয় শ্রেণীর মানুষ যাদের সম্পর্ক আজকের বিষয়বস্তুর সাথে এই আগুন বেরিয়ে আসা কেয়ামতের বড় নিদর্শন আন্নার তৃতীয় শ্রেণীর মানুষদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে যাবে তাকিল মা হাইসো কালু যেখানে তারা অবস্থান করবে সেখানে আগুন অবস্থান করবে কোন জায়গায় রাস্তায় অবস্থান করেছে আরামে সেখানে আগুন আগুন প্রস্তুতি আছে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার জন্য অতবি তো মা হিসেবে রাত হয়ে গেছে কোথাও আরামের জন্য সেখানে আগুন উপস্থিত অতুসবেহ মা হাইসো আসবো যেখানে সকাল হবে তাদের আগুনও সেখানে আগুনেরও সকাল হবে অ তুলসি মাও ভাই যেখানে সন্ধ্যা হবে লোকদের ওই তৃতীয় শ্রেণীর পাপিষ্ট লোকদের অপরাধী গুণাগার লোকদের সেখানে আগুনে সন্ধ্যা হবে আগুন তাদের সাঁত ছাড়বে না হাদিস বোখারি মুসলিমের হাদিস মুত্তাফাক আলী হাদিস এই সমাবেত হওয়ার স্থল সম্পর্কে এর আগে বলেছি ইহু সারণে ছিল শাম ফি আখির যেমন শাম দেশে এ সম্পর্কে হাদিস রয়েছে মুসনাদ আহমদ এবং তিরমিজিতে হাদিসটি সহি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহ তাআলা আনহু বলছেন ফিজিকিরা খরুজিন নার আগুন যে বের হবে এমন থেকে সম্পর্কে বলছেন কুল্লা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সামাজাত আমরা এইরকম যদি পরিস্থিতি আমরা দেখতে পাই যে আগুন বেরিয়ে গেছে এমন দেশ থেকে তাহলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন আপনি আমরা কি করতে পারি সাহাবাইকে আমরা পাননি তারপরে ভয়ে কত তারা শঙ্কিত ছিলেন জিজ্ঞাসা করেছেন কি করব তাহলে সেই সময় কি করণীয় হবে আমাদের নবী কালা বলছেন কাল আলাইকুম বিশ্বাম এর আগে আরেকটি বিষয় বলেছি যে এটি হচ্ছে দুনিয়ার হাসর মানে দুনিয়ায় সমবেত হওয়া আখেরাতে সমবেত হওয়া নয় আর এ সম্পর্কে ওলামাদের বেশ কিছু কথা রয়েছে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলী সম্পর্কে আলোচনা করেছেন তফসির কর্তুবীতে প্রসিদ্ধ তফসির তার এরকম ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ আলাই হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই ইমাম নবী রহমতুল্লাহ আলাই বহু ওলামাই কেনা বলেছেন আর এটি হচ্ছে সঠিক মত যে এটি কিয়ামতের দিনের হাসরের মাঠে বিচারের জন্য সমবেত হওয়া নয় বরং দুনিয়াতেই পৃথিবী ধ্বংস হওয়ার একেবারে পূর্ব মুহূর্তের সময়কাল সম্পর্কে বলা হয়েছে এই এ প্রসঙ্গে এমন নবী রহমতুল্লাহ আলে বলছেন কাল আল ওলামা বলেছেন হাজ আল হাসরফি আখির দুনিয়া কোবাইল আল কেয়ামা এই যে করণ হবে এটি হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আর দুনিয়ার শেষ দিনে একবারে ফি আখির দুনিয়া এই দুনিয়া বা ইহ জগতের শেষ দিনে হবে কোবাইল আল কেয়ামার কেয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বকালে হবে ও কোবাইল নাসকে ফিসুর আর সিংগাই যে ফুৎকার দেবেন ইসরাফিল আলী ইসালাম তার পূর্বকালে হবে সিঙ্গাই ফুৎকারের পূর্বকালে এইভাবে বিতাড়িত করে নিয়ে যাবে আগুনে কারণ নবী করিম সাল্লামের ওই হাদিসের তাহাসর বা এখন নার ওয়াম্মা হাসুল আখেরা আখেরাতের হাসর সম্পর্কে আখেরাতে যে সারা বিশ্বের মানুষকে এক জায়গায় জমা করা হবে একত্রিত করা হবে এবং প্রত্যেকের হিসাব নেওয়া হবে সেই ক্ষেত্রে নবী সালামের যে হাদিস বললাম যে মমিন হোক আর কাফের হোক সারুনা হফাতান ওরাতান গরলান উলঙ্গ হয়ে তার খালি পায়ে খালি শরীরে এবং আপনার বিন খাতনাবিহীন এই অবস্থায় আসবে যেমন বখারি শরীফে রয়েছে মা আয়সা রাজি আল্লাহ তালান এই হাদিসে যখন নবী সাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় আসবে জিজ্ঞাসা করেছিলেন নবী সাল্লাহ সাল্লামকে যে আর রিজাল ওয়ান্নেসাও জামিয়ান ইয়া রাসুল আল্লাহ নারী পুরুষ সারা বিশ্বে এত মানুষ সবাই একত্রিত হবে আর উলঙ্গ অবস্থায় এ কেমন দৃশ্য হবে আল্লাহ একবার কি অবস্থা হবে তাহলে এমন বাজমেরা বাজ একে অপরের দিকে তাকাবে আশ্চর্য হচ্ছেন কে আয়সা রাজি আল্লাহ আনহা নবী করিম কি বলছেন ইয়া আয়সা তো আল আমর আসাদ্য মিন আইয়ান জোরা বাদহম এলা বাদ তখনকার যে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের সেই দিন মানুষের ভ্রুক্ষিপ থাকবে না যে কে কি অবস্থায় আছে একটি যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট গাড়ির অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা বাড়িতে আগুন লেগে গেছে তখন মানুষের হুঁশ দিশে থাকে না যে কে থাকলো ঘরে আর ছেলে বেরোলো কিনা মেয়ে বেরোলো কিনা মূল্যবান ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা কি হলো না হলো নিজের জীবনটা নিয়ে পালা কি পালা ভাগো এখান থেকে হ্যাঁ ঠিক না এই হয় মানুষের অবস্থা দুনিয়াতে তাহলে কেয়ামতের ভয়াবহ অবস্থায় যে সম্পর্কে আল্লাহ রাবুল আলম সুরা হজের প্রথম দিকে বলেছেন যে সেদিন কি হবে অতাদা কুল্ল জাতি হামলিন হামলাহা যদি সেই দিন গর্ভধারণকারিণী থাকতো পেটে গর্ব নিয়ে থাকতো তাহলে কি হতো টের পেত না তার প্রসব হয়ে যেত বাচ্চা যে খালাস হয়ে গেছে প্রসব হয়ে গেছে টের পেত না অথচ সবাই জানেন যে প্রসব বেদনায় কত কষ্ট ধারণা তো আছে আইডিয়া আছে অতাজাও কুল্ল জাতি হামলিন হামলাহা আর কি অতারা না শোকারা এবং মানুষকে মনে হবে নিশাগ্রস্ত অবস্থায় নিশাগ্রস্ত একজন মানুষ হোস দিশা আছে রাস্তা দিয়ে মদ খেয়ে যাচ্ছে নিশাগ্রস্ত অবস্থায় কোনো হোস দিশা নেই কিছুক্ষণ পরে যখন তার হোস ফিরে এসছে সে জানে না কোনখান দিয়ে গেলাম কার সাথে কি বললাম কাউকে গাল দিলাম কাউকে মারলাম কিছুই জানে না সে আল্লাহ রাব্বুল বলছেন কিয়ামতের ভয়াবহতায় কি হবে ও নাস সুকারা ওমা হুম বিসুকারা লোকদেরকে মনে হবে যে তারা নিশাগ্রস্ত হয়ে রয়েছে অথচ তারা নিশাগ্রস্ত নয় কিন্না আজাব আল্লাহ শাদীদ বরং মহান আল্লাহর আজাব বড়ই শক্ত সেই দিন হবে ভয়াবহতা খুব জবরদস্ত হবে যার ফলে মানুষের হোস দিশে কিছুই থাকবে না এই অবস্থায় কিয়ামতে সমবেত হবে এই ছিল আজকে আলোচনা এই দুইটি বিষয় সম্পর্কে একটি হচ্ছে ধোঁয়া যা কিয়ামতের বড় নিদর্শন আর একটি হচ্ছে আগুন বেরিয়ে আসা যা কিয়ামতের একটি বড় নিদর্শন আর বাকি একটি নিদর্শন সম্পর্কে শুধু আলোচনা থেকে গেছে তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া ইনশাআল্লাহ তালা সময় সাপেক্ষ সেই সম্পর্কে আলোচনা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিয়ামত আসার পূর্বেই সহি সালামতে ইমানের সাথে সৎ আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তফিক যেন দান করেন আজাবর মুহূর্ত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন উদ্ধার করেন আমাদেরকে যেন তাওবা করে কালেমা এলা এলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর উপর ইন্তেকাল করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের শেষ কালেমা আলা এলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত দিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন আল্লাহ মজাল আখের কালামিনা ইন্দাল মতলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজনদের গুনা খাতা মাফ করেন আমাদের মাতা পিতার গুনা খাতা মাফ করেন আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন যারা রয়েছে যারা ইন্তেকাল করেছেন তাদের গুনা খাতা মাফ করে জান্নাতুল ফিরদৌস দান করেন তাদের কবর আজাবকে যেন দূর করে দেন তাদের জাহান নামের আজাবকে যেন দূর করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিভ্রান্ত হয়ে রয়েছে গুমরা হয়ে রয়েছে শির্ক বিদাতে রয়েছে বেনামাজি হয়ে রয়েছে পাপের পাপে রয়েছে আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত দান করেন তাদেরকে তবা করা যেন তৌফিক দান করেন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে যারা বিপদে রয়েছেন তাদের বিপদ যেন দূর করে দেন আল্লাহ আমাদের জন্য সচ্ছলতা দান করেন হালাল রিজিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন ইমান এবং আমানের সাথে যেন আমাদেরকে রাখেন আমিন ওসল্লাহ আলা ওয়া আলা ওয়ালা ওয়া সাহবিহি আজমাইন